আল আরাবি প্যার নাবি ধ্যানের ছবি লও সালাম শত হৃদয় সুবাস ছড়ায় সঙ্গে লয়ে তব কালাম আল আরাবি প্যার নাবি ধ্যানের ছবি লও সালাম শতহৃদয় সুবাস ছড়ায় সঙ্গে লয়ে তব কালাম আল আরাবি প্যারা নাবি ধ্যানের ছবি লও সালাম শতহৃদয় সুবাস ছড়ায় সঙ্গে লয়ে তব কালাম সাইদিনা সাইদিনা শাফিনা খাতামুন নবী আল আরাবি প্যারা নবী ধ্যানের ছবি লও সালাম সতরিদয় সুবাস ছড়ায় সঙ্গে লয়ে তব কালাম আল আরাবি প্যারা নবী ধ্যানের ছবি লও সালাম সতরিদয় সুবাস ছড়ায় সঙ্গে লয়ে তব কালাম ধন্য তুমি প্রভু ছড়িয়ে দিলেন তোমার সুনাম ধন্য তুমি প্রভু ছড়িয়ে দিলেন তোমার সুনাম তরুদ পরে তরুদ পরে শূন্য সবে শূন্য তোমার নাম আল আরাবি প্যার নবী ধ্যানের ছবি নৌ সালাম শত হৃদয় সুবাস ছড়া সঙ্গে লয়ে তব কালাম আল আরাবি প্যার নবী ধ্যানের ছবি লৌ সালাম শত হৃদয় সুবাস ছড়া সঙ্গে লয়ে তব কালাম ধন্য হল যে করিল তোমায় অভিসরণ ধন্য হল যে করিল তোমায় অনুসরণ দিধরাতে শ্রেষ্ঠ তোমার অনুগম আল আরাবি প্যারা নাবি ধ্যানের ছবি নৌ সালাম সদরিদয় সুবাস ছড়া সঙ্গে লয়ে তব কালাম আল আরাবি প্যারা নাবি ধ্যানের ছবি নৌ সালাম শক্ত সুবাস ছড়া সঙ্গে লয়ে তব কালাম আল আরাবি প্যার নাবি ধ্যানের ছবি লও সালাম শক্ত হৃদয় সুবাস ছড়া সঙ্গে লোয়ে তব কালাম